কুরায়ব রহমতুল্লা আলাহী হতে বর্ণিত ইবনু আব্বাস মিসওয়ার ইবনু মাখরামা এবং আব্দুর রহমান ইবনু আজহার রদিল্লাহ তালাহ তাকে আয়সা রদিয়াল্লাহ তালাহা এর নিকট পাঠালেন এবং বলে দিলেন তাকে আমাদের সকলের তরফ হতে সালাম পৌঁছিয়ে আসরের পরের দুরাকাত সালাত সম্পর্কে জিজ্ঞেস করবে তাকে একথাও বলবে যে আমরা খবর পেয়েছি যে আপনি সে দুরাকাত আদায় করেন অথচ আমাদের নিকট পৌঁছেছে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম সে দুরাকাত আদায় করতে নিষেধ করেছেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন সংবাদে আরও বললেন যে আমি উমর ইবনু খতাব রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর সাথে এ সালাতের কারণে লোকদের মারধর করতাম কুরাইব রহমতুল্লা আলহী বলেন আমি আয়সা রদিল্লাহ তাল্লাহ্না এর নিকট গিয়ে তাকে তাদের পয়গাম পৌঁছে দিলাম তিনি বললেন উম্মু সালামা রদিল্লাহ তাল্নাকে জিজ্ঞেস করো কুরাইব রহমতুল্লাহ আলহী বলেন আমি সেখান হতে বের হয়ে তাদের নিকট গেলাম এবং তাদেরকে আয়সা রদিল্লাহ তাল্লাহ্না এর কথা জানালাম তখন তারা আমাকে আয়সা রদেলাহ তালাহা এর নিকট যে বিষয় নিয়ে পাঠিয়েছিলেন তা নিয়ে পুনরায় উম্মু সালামা রদেলাহ তালাহা এর নিকট পাঠালেন উম্মু সালামা রদেলাহ তালাহা বললেন আমিও নবী সাল্লাহ আলাইসাল্লামকে তা নিষেধ করতে শুনেছি অথচ অতপর তাকে আসরের সালাতের পর তা আদায় করতেও দেখেছি একদা তিনি আসরের সালাতের পর আমার ঘরে আসলেন তখন আমার নিকট বনু হারাম গোত্রের আনসারি কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন আমি বাদীকে এ বলে তার নিকট পাঠালাম যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে বলবে উম্মে সালামাহ রদিল্লাহ তালান্না আপনার নিকট জানতে চেয়েছেন আপনাকে আসরের পর দুরাকাত সালাদকে নিষেধ করতে শুনেছি অথচ দেখছি আপনি তা আদায় করছেন যদি তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন তাহলে পেছনে সরে থাকবে বাদী তাই করল তিনি ইঙ্গিত করলেন সে পেছনে সরে থাকল সালাদ শেষ করে তিনি বললেন হে আবু উমাইয়ার কন্যা আসরের পরের দুরাকাত সালাদ সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছো আব্দুল কায়েস গোত্রের কিছু লোক আমার নিকট এসেছিল তাদের কারণে জোহরের পরের দুরাকাত আদায় করতে না পেরে তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এ দুরাকাত সে দুরাকাত